বাংলা মানবতা সমাধান আল্লাহ আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই পিস্ত্রী বাংলায় সঙ্গ দিয়েছেন আজকের অধিবেশনে আমরা গত অধিবেশনের বাকি অংশ আলোচনা করতে চলেছি আমাদের আলোচ্য বিষয় ছিল মহান রব্বুল আলামিনের ক্ষেত্রে মহান রব্বুল আলামিনকে বিনয়ী চিত্তে ভয় করা এবং আমরা একটি দৃষ্টান্ত দিচ্ছিলাম মহানরবুল্লা আলমিন সুরাতুল আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে ইরশাদ করেন ফাস্তাজাবনা লাহু আমি জাকারিয়া আলাইহ সালামের যে ডাক যে দোয়া সে দোয়ার আমি সাড়া দিলাম জাকারিয়া আলাইহ সালামের যে ডাক সে ডাকে আমি সাড়া দিলাম ওয়াহাবনা লাহু এবং আমি তাকে দান করলাম ইয়াহিয়া তিনি সন্তান কামনা করছিলেন আল্লাহর কাছে তাকে মহানবুল আলমিন ছেলে সন্তান দিলেন ইয়াহিয়া দান করলেন ও আসলাহনা জাহু তার স্ত্রীর যে বন্ধাত্ম অবস্থা ছেলে সন্তান সন্তান না আসার যে কষ্ট যে অসুখ সে অসুখকে আমি দূর করে দিলাম বন্ধত্বকে আমি দূর করে দিলাম যার ফলে তিনি সন্তান প্রসব করলেন ইয়াহিয়া আলহ সালাম তাদের ঘরে আসলেন প্রাণপ্রিয় দর্শক মহানবুল আলমিন এর পরের অংশে আলোচনা করেন তার কারণ অনেক হতে পারে নবী জাকারিয়া আলি সালামের ডাকে সাড়া দিলেন তিনি ছিলেন নবী এবং তিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা বিশেষ বান্দার অর্থই হলো যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করেন তারা আল্লাহর বিশেষ বান্দা নবীরা হলেন সিরিয়ালের সকলের ঊর্ধ্বে এরপরে যারা মেন মোত্তাকে যারা আল্লাহকে যত বেশি ভয় করেন তারা তত আল্লাহর প্রিয় বান্দা এবং মহানবুল আলমিন তার বান্দাদের ডাকে তিনি সাড়া দেন মহানবুল আলমী কিছু কারণ বর্ণনা করছেন ইন্নাহুম কানু ফিল তার কারণ হলো যে আমি তাদের ডাকে সাড়া দিলাম সে কারণগুলোর মাঝে একটি কারণ হলো যে তারা তো যে উত্তম কাজ ভালো কাজ সোয়াবের কাজ যেই কাজগুলি মোহানরবুল আলমিন আদেশ করেছেন সেই কাজগুলিতে তারা খুব দ্রুততার সাথে অগ্রগামী হতেন ইউসার ফিল খৈরত মহানবুল আলমিন আরো গুণ বর্ণনা করেন যে তারা তাকে রব্বুল ইজাদকে আহ্বান করলেন রগাবান ও রহাবা তারা ভয়ভীতির সাথে আশা আকাঙ্ক্ষা নিয়ে যিনি দোয়া করবেন তার গুণ হতে হবে যে গুণের মাধ্যমে মহানরবুল আলমিন তিনি তার বান্দাকে দান করবেন দিবেন তার ডাকে সাড়া দেবেন আজকে অনেক সময় আমরা আল্লাহর কাছে হাত উঠাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু সে দোয়ার ফল এমনও হতে পারে যে আমাদের দ্রুততার ফলে আমাদের আন্তরিকভাবে কামনা না করার ফলে মহানরবুল আলমিন আমাদের ডাকে সাড়া নাও তো দিতে পারেন কারণ যিনি আহ্বান করবেন তার মাঝে গুণ হতে হবে যেই গুণগুলির মাধ্যমে মহানরবুল আলমিন তার বান্দার ডাকে সাড়া দেন মহানরবুল আলমিন এখানে নবী জাকারি আলি সালামের এবং তার ফ্যামিলির তার স্ত্রীর তাদের যে ডাক ছিল এবং তাদের ডাকে তিনি সাড়া দিলেন যেই গুণগুলির কারণে প্রথম গুণ হলো তারা ভালো কাজে অগ্রগামী ছিলেন তাহলে ভালো কাজে অগ্রগামী হওয়া এটি মোমিনের লক্ষণ এবং একজন মোত্তাকির লক্ষণ তারা সর্বদাই আল্লাহর যে বিধিবিধান সেগুলোর ক্ষেত্রে খুব দ্রুতগামী হবে যেমন নামাজের ক্ষেত্রে দ্রুতগামী হবে নামাজ কখনো পরিত্যাগ করবে না নামাজকে কখনো সে তার ইচ্ছাতে অলসতা করবে না প্রয়োজন মতো হতে পারে আর প্রয়োজনগুলো যেগুলো শরীর সম্মত সেগুলোর কথা আমরা বলছি আপনার নিজস্ব প্রয়োজন নেই যদিও আজকের সমাজে আল্লাহর বিধিবিধানগুলোকে আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে নিজস্ব প্রয়োজনে তারা আল্লাহর বিধান থেকে দূরে থাকেন এ ধরনের মানুষের সংখ্যা সমাজে কিন্তু কম নয় প্রাণপ্রিয় দর্শক এটি কথা স্মরণ হলো কারণ অনেক ভাই এ ধরনের বারবার আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া আমি ডিউটিতে থাকি এবং ডিউটির মুহূর্তে নামাজ পড়াটি একটু কঠিন হয় অতএব আমি এই নামাজগুলিকে যখন আমি ডিউটি থেকে ফিরে আসি ফিরে আসার পর ঈশার নামাজের পরে সবগুলোকে আমি একই সাথে আদা করি এবং তিনি নামাজ শুরু করেন জোহর আসর মাগরীব এরপরে ঈশা ঈশা পড়ে নিলেন এরপরে বাকি নামাজগুলোকে আদা করছেন এবং দৈনন্দিন আদা করছেন এই ধরনের কিছু মুসল্লির সংখ্যা আমরা সমাজে দেখতে পাই বড় কষ্ট হয় প্রাণপ্রিয় দর্শক কষ্টের ব্যাপার মমিন মুসলিম মহান রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধগুলোকে নিয়ে তারা এই ধরনের হাস্যকর বস্তুতে পরিণত করবে এটি তো কখনো মমিনের উচিত হতে পারে না একজন মুসলিমের উচিত হতে পারে না নামাজ যখন আল্লাহ তারা ফরজ করেছেন তার জন্য সময় ফরজ করেছেন আপনাকে সঠিক সময় নামাজ পড়তে হবে এবং তিনি কিভাবে এ কথা বলতে পারেন যে নামাজ পড়লেই তো হতে পারে প্রাণপ্রিয় দর্শক যারা পড়েন না তাদের একটা শ্রেণী আছে যারা পড়েন তাদেরও শ্রেণী অনেক প্রাণপ্রিয় দর্শক এজন্য জন্য মহানবুল আলমিন মুমিনের তিনি গুণ বর্ণনা করেন ফিল খায়রাত আমি তাদের ডাকে সাড়া দিয়েছিলাম তারা ভালো কাজগুলিতে অগ্রগামী ছিলেন আর তারা আল্লাহর ক্ষেত্রে তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং ভয়ভীতি সহ মোহন আলমিনকে আন্তরিক ভয়ে তারা আহ্বান করেছিলেন প্রাণপ্রিয় দর্শক তাহলে আহ্বান করার অথবা মোহন আলমিনের কাছে কিছু কামনা করার কিছু চাওয়ার যে পদ্ধতি সেটি হলো আপনাকে ভালো হতে হবে আপনাকে সঠিক আমলে বিশ্বাসী হতে হবে যে আমলগুলি ফরজ আমি সব আমলের কথা বলছি না কখনো কখনো কোনো নফল কেউ যদি ছেড়েও দেয় তাহলে সেটি এত বড় অন্যায় সে করেনি বা অন্যায় হয়নি তবে ছাড়া ঠিক নয় সর্বদাই বলবো সুন্নতি মোয়াক্কাদা নবী সাল্লাহ পড়েছিলেন আনুষাঙ্গিক নফল তিনি পড়েছিলেন যত নফল আদা করা যাবে মহান রবুল আলমীর তত প্রিয়পাত্র হবেন সেটি একটি দিক আছে তবে ফরজ যে বিষয়গুলি সেই বিষয়গুলি তার মাঝে থাকতে হবে এক ভাই কামনা করছেন আল্লাহর কাছে খুব দোয়া করছেন সন্তানের জন্য তিনি দোয়া করছেন আর মোহানরবুল আলমী তাকে সন্তান দিচ্ছেনও না আর তিনি বলছেন আমি মোহানরবুল আলমিনের কাছে এত আহ্বান করলাম এত আমি দোয়া করলাম তাকে এত আমি ডাকলাম মোহানরবুল আলমিন আমার দোয়া কবুল করলেন না ইত্যাদি কথাগুলো যেগুলো এক শ্রেণীর ইমান দুর্বলের ফলে যে কথাগুলো আমরা শুনে থাকি এই ধরনের কথা বলছেন অথচ তার মাঝে পাঁচ অক্ত নামাজ নাই তার মাঝে হালাল হালামের বাগবিচার নাই প্রাণপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমার নিজকে নিয়ে একটু আলোচনা করতে হবে যে আমার মাঝে মহান রব্বুল আলমিনের যে ফরজ আদেশগুলো সে আদেশগুলো আমি মানি কিনা নামাজ পরিপূর্ণ পড়ি কিনা হালাল হারামের পার্থক্য করি কিনা অনুরূপভাবে পর্দা পুশিদার ক্ষেত্রে আমি সঠিক পর্দা মেনটেন করি কিনা সবগুলো ফরজ বিষয় প্রাণপ্রিয় দর্শক মোহান রবুল আলম বলেন ওয়াকানুলানা খাশিন আর নবী জাকারি আলহিসাল্লাম তার ফ্যামিলি তাদের গুণ ছিল যে তারা হলেন ওয়াকানুলানা খাশঈন আমার ভয়ে তারা ভীত ছিলেন আমার জন্য তারা বিনয়ী ছিলেন অতএব আমি তাদের ডাকে সাড়া দিয়েছি প্রাণ প্রিয় দর্শক এখানে নবী জাকারাইয়া আলহি সালামের যে ঘটনা তার ফ্যামিলির ঘটনা এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক দিক হতে পারে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি বিষয়টি আশা করি আপনাদের কাছে খুব স্পষ্ট আর তা হচ্ছে বিনয়ী চিত্তে আল্লাহকে ভয় করা আর এটি মমিনের গুণ নেবী পরিবারের গুণ ভালো মানুষদের গুণ যথেষ্ট এর গুরুত্ব তো আছে আমরা যদি এই বিষয়টি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মিলিয়ে নেই তাহলে আমরা দেখতে পাব যে মহান রব্বুল তার মমিন বান্দাদের জন্য এই ভয় করাটি তিনি কামনা করেছেন যে তারা বিনয়ী চিত্তে আল্লাহকে ভয় করবে যারা ইমান আনবেন তারা মহান রবুল আলমিনের ভয়ে ভীত হবেন তারাই বিনয়ী চিত্তে রব্বুল ইজ্জাতকে ভয় করবেন মোহান আলমিন সৌরাতুল হাদিদের ষোলো নামার আয়াতে ইসাদ করেন আলাম ইয়ানিলিল্লাদিন আমানু আলমিন এখানে মমিনদের জন্য তিনি কামনা করছেন যে তাদের কি এখনও সময় আসেনি যারা ইমান এনেছে তাহলে আল্লাহ তালা এখানে ইমানের কথা বলছেন বা যারা মমিন মোমেনদের জন্য তিনি আহ্বান করছেন তাদেরকে আহ্বান করছেন যারা ইমান এনেছেন তাদেরকে আহ্বান করে বলেন যে তাদের কি এখনো সময় আসেনি আর সেটি কিসের কুলুবহুমলেদিকিল্লা যে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিনয়ী চিত্তে ভয় করবে আল্লাহকে ভয় করবে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হবে এই সময় কি এখনো তাদের কাছে আসেনি অথচ ওমান আমিল হক এবং আল্লাহর পক্ষ থেকে যে সঠিক দিন তাদের কাছে এসেছে এবং আল্লাহর দিকিরের জন্য তাদের অন্তরে ভয় করার সময় এখনও আসেনি অর্থাৎ তাদের উচিত হলো আল্লাহকে ভয় করা এবং যখন ইমানের দাবি দিয়েছেন ইমানের সাথে সাথে তাদের যে ইমানের যে বিষয়গুলি তার মাঝে পরিপূর্ণ হবে তিনি পরিপূর্ণভাবে রব্বুল ইজ্জাতকে বিশ্বজাহানের প্রতিপালককে আমার আপনার প্রতিপালককে পরিপূর্ণভাবে ভয় করবেন প্রাণপ্রিয় দর্শক এক্ষেত্রে আমরা বলতে পারি এ ধরনের আয়াত কোরআন মাজিদ খুললে আমরা বহু জায়গাতে পাবো যে মহানবুল আলমিন তার গুরুত্ব বুঝাতে যে তিনি মমিনদেরকে ভয় করার কথা বলেছেন যে এটি আমরা পড়লাম ইমানদারদেরকে ডাক দিয়েছেন এছাড়াও সুরাতুল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মহানবুল আলমিন একই ধরনের কথা বলেন ওস্তাইনু বিশ্বরে ওসলা যে তোমরা সাহায্য কামনা করো কিছু চাও আর এই চাওয়ার মাধ্যম হলো বিশ্বর আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন যে কি পদ্ধতিতে চাইতে হবে এবং কি পদ্ধতিতে চাইলে তিনি গ্রহণ করবেন আসলে গ্রহণ করার যেহেতু তিনি কথা বলেছেন উজিব দা দান যে যখন কেউ আহ্বান করেন আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিয়ে থাকি যথেষ্ট হতে পারে মহানবুল আলমিন আমাদেরকে দেন আমাদের ডাকে তিনি সাড়া দেন এই তিনি এই গুণটি আজকের গুণটি মহানরবুল আলমিনকে বিনয়ী চিত্তে ভয় করার যে গুণটি এই গুণটি তিনি কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে তার মমিন বান্ধাদের শিক্ষা দিয়েছেন যেন তারা আল্লাহর ভয়ে ভীত হয় এবং যার মাধ্যমে মহানরবুল আলমিন তাকে তার ন্যামাত রাজি দিয়ে পরিপূর্ণ করেন সুপ্রিয় দর্শক ছোট্ট বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব পবিত্র কোরআন এবং সহি হাদিস অন্য কিছুই নয় তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না ইমাম সাফির অন্ধ অনুসরণ করো না ইমাম নাখি ইমাম আউজাই তাদের অন্ধ অনুসরণ করো না তাহলে কি মানব কিভাবে মানব সর্বোত্তম কেতাব হলো আল্লাহর কেতাব সর্বোত্তম পথ হলো রসুলের পথ মুজাফর বিন মহসিনের সঙ্গে দেখুন শরিয়াত মানার পদ্ধতি প্রতি শনিবার রাত সাড়ে দশটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানবতার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল গুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম মহানরবুল আলমিনকে বিনয়ী চিত্তে ভয় সম্পর্কে এবং এর গুরুত্ব বোঝাতে যে আমরা একটি আয়াত পাঠ করেছি মহানরবুল আলমিন তার মামিন বান্দাদেরকে তার প্রিয় বান্দাদেরকে তিনি আহ্বান করেছেন তারা যেন আল্লাহর ভয়ে ভীত হয়ে যান এই মর্মে সোরা বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতেও মহানরবুল আলমিন তিনি তার বান্দাকে ভয় করার যে দিকগুলি যে গুণগুলি সেই গুণগুলি শিক্ষা দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো সাহায্য চাও বিশ্বর ধৈর্য ধরার মাধ্যমে বিশ্বর ওয়াসলা এবং নামাজের মাধ্যমে তাহলে ইবাদাতের মাধ্যমে তিনি তার বান্দাকে ভালোবাসেন এবং ইমানের মাধ্যমে ইমানের কর্মের মাধ্যমে তার বান্দাকে তিনি দান করে থাকেন দিয়ে থাকেন তার ডাকে সাড়া দিয়ে থাকেন এরপরে মহরবুল আলমী নিঃস্বাদ করেন ওয়া রতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাহর কাছে কামনা করা ধৈর্যের মাধ্যমে এবং নামাজকে কায়েমের মাধ্যমে এই কাজটি অত্যন্ত বড় অত্যন্ত কঠিন আর এটি সকলের দ্বারা সম্ভব নয় যাদের দ্বারা সম্ভব যারা এই কাজটি করতে পারেন তারা হলেন খাশঈন আল্লাহ তালা বলেন যারা বিনয়ী চিত্তে মহানবুল আলমিনকে ভয় করেন তাদের জন্য এই কাজটি অত্যন্ত সহজ প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি যে মহানরবুল আলমিনকে ভয় করার যথেষ্ট গুরুত্ব রয়েছে শরীয়তে আমরা আর একটু আলোচনা করব যে গুরুত্ব সম্পর্কে মহানরবুল আলমিন কেয়ামতের কিছু দৃশ্য তুলে ধরেন এবং দৃষ্টান্ত দেন কাল কেয়ামতের যে ঘটনাগুলো ঘটবে যা হবে তার বান্দাদের কিছু অবস্থা বলবেন যে তার বান্দারা দুনিয়াতে যারা ভয় করেনি অথবা করেছে তাদের রূপ দাঁড়াবে কাল কেমতের দিন তারাও আল্লাহর ভয়ে ভীত হবে যারা ভয় করেনি আর যারা ভয় করেছেন তারাও ভীত থাকবেন তাদের পুরস্কার পাওয়ার পূর্ব পর্যন্ত প্রাণপ্রিয় দর্শক মহানবুল আলমিন সুরাত তহর একশত এগারো নম্বর আয়াতে তিনি এরশাদ করেন ও আনাতিল উজুহলিল হাইল কয়ুম ওয়াকদ আমান হামালা জুলমা রবুল ইজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ আয়াতে আমাদের দৃষ্টান্ত দিচ্ছেন ওয়ানাতিল ওজুহলিল হাইল কাইয়ুম সেদিন কালকে আমাদের দিন অনেক চেহারা হবে যারা চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর জন্য তারা বিনয়ী হবেন তারা নত হবেন ওয়াকদ খাবা মান হামালা জুলমা পক্ষান্তরে ক্ষতিগ্রস্তও হবেন আর যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের অবস্থা বলছেন যে তারা অন্যায় করে রব্বুল ইজ্জাতের কাছে গেছেন উপস্থিত হয়েছেন এমন অবস্থায় যে তাদের মাঝে ভালো গুণগুলো ছিল না তাহলে মহানরবুল আলমিনের জন্য নত হওয়ার যে গুণটি তাকে ভয় করা গুণটি যেমনটি পৃথিবীতে হবে মেনরা রব্বুল ইজ্জাতের ভয়ে ভীত হবেন এবং পরকালেও ভীত থাকবেন আমরা একটু পরে আমাদের আলোচনা হবে যে আমরা যারা রব্বুল ইজ্জাতকে গ্রহণ করে ফেলেছি তারা ভয় করব পক্ষান্তরে যারা পৃথিবীতে ভয় করেনি যেভাবে ভয় করা দরকার ছিল কাল কেয়ামতের দিন মহানরবুল আলমিনের সামনে যখন দাঁড়াতে হবে তখন তারাও মহানরবুল আলমিনের ভয়ে ভীত হবে আর যে ভীত হওয়াটি তাদের কোনোই উপকারে আসবে না প্রাণপ্রিয় দর্শক তাহলে রব্বুল ইজ্জাতকে ভয় করতে হবে আল্লাহ আলাকে ভয় করতে হবে এই পৃথিবীতে থেকে এবং আমাদের এই স্বল্প সময়ের মাঝেই মহানরবুল আলমিন আপনাকে এবং আমাকে স্বল্প সময় দিয়েছেন যে স্বল্প সময়ের মাঝে আমরা আমাদের কর্মগুলোকে সঠিক করে নেব আমার উপর মহানবুল আলমিনের যতগুলো আদেশ রয়েছে আদেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করব। মহানবুল আলমিনের যত নিষেধ আছে সেই নিষেধগুলোকে বর্জন করব। আর এটি হলো মহানবুল আলমিনের পরীক্ষা মহানবুল আলমিন কোরআন মসজিদের বিভিন্ন আয়াতে এ দুনিয়ার জীবন সম্পর্কে তিনি বলেছেন আল্লাদি খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যেটি সুরাতুল মুলকের দুই নম্বর আয়াত মহানবুল আলমিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আর সেটি কেন যদি কেন প্রশ্নগুলো আমরা করি তাহলে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিভিন্ন কারণ তিনি তুলে ধরেছেন যে আমি এজন্য তাদেরকে পাঠিয়েছি ইবাদতের জন্য পাঠিয়েছি যেটি সুরাতুল জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত মহানবুল আলম জিন ইনসারকে তার একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অনুরূপভাবে সুরাতুল মুল্ক যে আয়টি আমরা পড়েছি তিনি এখানে এরশাদ করেন ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন হায়াত জীবনকে আমাদের একটি জীবন আছে আমরা খুব ভালো করে জানি মহানবুল আলমিন আমাদেরকে এখানে একটি জীবন দিয়েছেন আর এই জীবনটি আমাদের অনির্দিষ্ট একটি জীবন যে জীবন সম্পর্কে আজ আমরা কেউ কথা বলতে পারি না আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে আপনার জীবনের মেয়াদ যেটি সে মেয়াদ কতদিন আপনি নিজেও বলতে পারবেন না আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের মেয়াদ কতদিন আমিও বলতে পারবো না মহানরবুল আলমিন এই অংশ কাউকেই তিনি দেননি যে তাকে এতদিন পর তাকে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করতে হবে প্রাণপ্রিয় দর্শক তাহলে মহানরবুল আলমিন এই পৃথিবীতে আমাদের যে সময় দিয়েছেন এ সময়টি হলো তাকে ভয় করার এবং তার কাছে বিনয়ী হওয়ার আমরা তার জন্য বিনয়ী হব তার ভয়ে ভীত হব আর সময় হলো এটুক মহানরবুল আলমিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন লেয়াবুম এর জন্য যে তোমাদেরকে পরীক্ষা করব আমি তাহলে পরীক্ষা আমাদের হবে আমাদের জীবনে যখন পরীক্ষা হবে মহানরবুল আলমিন এই পরীক্ষার ক্ষেত্রগুলো তুলে ধরেছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব ইমানের পরীক্ষা হবে ইমান ওপর স্থির থাকার পরীক্ষা হবে অর্থ সম্পদকে না দিয়ে অর্থ সম্পদ দিয়ে সন্তানাদি না দিয়ে সন্তানাদি দিয়ে বিভিন্ন ধরনের আমাদের পরীক্ষা আসবে কারণ এই জীবনটি আমাদেরকে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য আমালা আর পরীক্ষার ফল দেখার জন্য যে তোমাদের মাঝে কর্মে কে কত বেশি ভালো করেছে কে কত উত্তম কর্মে তোমাদের মাঝে কে কত উত্তম এটি পরীক্ষা করার জন্য মহানবুল আলমিন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুপ্রিয় দর্শক তাহলে এই পৃথিবীর যে ছোট্ট জীবনটি এই জীবনটিই হলো আমাদের রব্বুল ইজ্জাতকে ভয় করার আপনি যদি বলেন যে কথা একটু আগে আমরা বলছিলাম যে কিছু বান্দার এমনও তো অবস্থা হবে যারা মহান রব্বুল আলমিনকে ভয় করবে পরকালে দুনিয়াতে তারা ভয় করেনি এবং মহান রব্বুল আলমিনের কাছে তারা নত হয়নি মহান রব্বুল আলমিনের কাছে উঠার পর তারা তার ভয়ে ভীত হবে এবং যে ভয় তাদের কোনোই কাজে আসবে না তাদেরকে কোনোই প্রতিদান দেওয়া হবে না পক্ষান্তরে আজকে আমরা যদি রব্বুল ইজ্জাতের ভয়ে ভীত হই তাহলে মহান রব্বুল আলমিন আমাদেরকে তিনি পুরস্কার দান করবেন এবং তার আদেশকে পালন করার জন্য তিনি আমাদের সুউচ্চ মর্যাদা দান করবেন প্রাণপ্রিয় দর্শক যে খুশু গুণটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই খুশু অর্থাৎ বিনয়ী হওয়া এই গুণটি জীবনের সকল সেক্টরে হতে পারে সকল অবস্থাতে হতে পারে আপনার নামাজেও তো হতে পারে সুরাতুল মেনুনের প্রথম দুইটি আয় যদি আমরা তেলাওত করি তাহলে যথেষ্ট আমরা বুঝতে পারবো বিষয়টি আল্লাহ তালা বলছেন কদ আফলাহাল মিনুন তাহলে এই খাশিউন শব্দটি ব্যবহার হয়েছে এখানে মোহানরবুল আলমিন তিনি মুমিনদের পুরস্কারের ঘোষণা দিচ্ছেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা মুক্তি পেয়ে গেছে আসলে মহানবুল আলমিন এমন শব্দ ব্যবহার করেছেন যে তারা মুক্তি পেয়েছে অর্থাৎ তারা বিদায় গ্রহণ করলেই তাদের জন্য মুক্তি তারা সফলকাম মহানবুল আলমিন এরশাদ করেন যে মমিনরা হলেন সফলকাম কারা ফি সলাতিহিম যারা তাদের নামাজে বিনয়ী যারা তাদের নামাজকে বিনয়ীভাবে আদা করে রব্বুল ইজ্জাতের সামনে যখন দাঁড়ায় তখন তার সামনে বিনয়ীভাবে ভীত হৃদয়ে আল্লাহর নিকট বড় আশা নিয়ে আল্লাহ সুবহানাহু আলাকে ভয় করে নামাজে দাঁড়ায় তাদের তিনি গুণ বর্ণনা করছেন যে তাদের গুণ হলো তারা মুক্তি পেয়ে যাবে প্রাণপ্রিয় দর্শক তাহলে নামাজেও এই ভয়ের অংশটি বিনয়ের অংশটি রয়েছে আজকের নামাজগুলো যদি আমরা আলোচনা করি সবার নয় যারা নামাজ পড়েন বিনয়ের সাথে নয় রব্বুল ইজ্জাতকে পরিপূর্ণ ভয় করে নয় আমাদেরকে রব্বুল ইজ্জাতকে পরিপূর্ণ ভয় করে তার সাথে বিনয়ী হয়ে নামাজ আদা করতে হবে এবং যে নামাজটি বিনয়ের সাথে হবে মহান রব্বুল আলমিন তিনি সেটি গ্রহণ করবেন আর সেটি হচ্ছে মমিনের গুণ ইনশাআল্লাহ আগামী অধিবেশনে আমাদের নামাজে বিনয়ী হওয়া সম্পর্কে কথা হবে এবং নামাজে কিভাবে রব্বুল ইজ্জাতকে ভয় করে আদা করতে হয় সে বিষয়ে কথা হবে আজকের অধিবেশন এখান থেকে শেষ করতে চলেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রহমতুল্লাহ Allah, Allah, Allah. ইরশাদ করেছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি Mujaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু